السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেই প্রশ্নটা সেটা অনেকে করে থাকেন বা অনেকের জন্য এটা জানা আবশ্যক সেটা হচ্ছে অনেকে ঘুমের সময় শরীয়ত সম্মত দোয়া পড়ে নিরাপত্তার জন্য শুতে চেষ্টা করেন কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ভুল দোয়া পড়ে বসেন এই কারণে অনেকের জানার বিষয় হচ্ছে যে ঘুমের সময় যে বিশুদ্ধ দোয়া রয়েছে সেগুলো জানার হম তো এর উত্তরে আমরা বলবো যে ঘুমের দোয়া যেগুলো কোরআন সুন্নার মধ্যে এসেছে সেগুলো খুব অনেক অনেকগুলো যে ব্যাপারে ইমাম নবী রহমত আলী বলেছেন যে হাদিস এর মধ্যে ঘুমের দোয়া অনেক বেশি পাওয়া যায় কিন্তু তিনি বলেন যে আমি যতটুকু উল্লেখ করেছি সেটা আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং যেটা আমি উল্লেখ করিনি সেটা এই জন্য উল্লেখ করিনি যে মানুষ এগুলা দেখলে অনেক বেশি দেখলে বিরক্ত হয়ে যাবে তবে তিনি বলেছেন যে উত্তম হচ্ছে যে আমি যে দোয়াগুলো উল্লেখ করেছি সেগুলো সব করতে চেষ্টা করা যদি সম্ভব না হয় যতটুকু পারে সেটাই করবে এই কথা তিনি বলেছেন তার আল আদখার কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর পঁচানব্বই এই কারণে হ্যাঁ, আমরা এখানে বিশুদ্ধ কিছু দোয়া উল্লেখ করার চেষ্টা করব যা সবাই আমরা পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করব তাহলে আমাদের ইনশাআল্লাহ রাত্রি যাপনটা খুবই সুখময় হবে এবং নিরাপদ হবে প্রথম দোয়া হচ্ছে যে আপনি তিন কুল পড়ে দুই হাতের মধ্যে আপনি ফুঁ দেবেন হ্যাঁ যেটা হজরত আয়সার থেকে বর্ণিত তিনি বলেন যে আনা নবী সাল্লাহ আলী ইসলাম খান ইদা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলা জামআ কাফাইহি ثم نفث فيهما فقرأ فيهما قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس ثم يمسح بهما ما استطاع من جسده يبدأ بهما على رأسه ووجهه যখন প্রতি রাত্রে নিজের বিছানায় যেতেন তখন তিনি তার দুই হাতকে তিনি একত্রিত করতেন একত্রিত করে হ্যাঁ, তারপরে তিনি কি করতেন সেখানে ফুঁ দিতেন এবং তিনি পড়তেন কি পড়তেন কুল হুয়াল্লাহ আহাদ এবং কুল আউদ ব্রব্বিল ফলাক এবং কুল আউদ ব্রব্বিল নাস তারপরে তিনি সেই দুই হাত দিয়ে তার শরীরের যতটুকু সম্ভব তিনি মুছে দিতেন মাথা এবং চেহারা থেকে শুরু করতেন এবং শরীরের সামনের অংশ হ্যাঁ এরকম যথাসাধ্য সবটা যতটুকু সম্ভব তিনি মুছে দিতেন এই কাজটা তিনি তিনবার করতেন হম হ্যাঁ, এখানে কোনো থুতুর কথা না শুধু ফুঁ মানে থুতু ছাড়া ফোঁ দেবে যেটা বুখারের হাদিস হাদিস নম্বর আছে পাঁচ হাজার সতেরো নম্বর দ্বিতীয় নম্বর যে আমলটুকু ঘুমানোর সমান সেটা হচ্ছে আয়তাল কুর্সি পাঠ করা যেটাও হজরত আবুকুর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন جي وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان فأتاني آت فجعل يحثو من الطعام فأخذته فقلت لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث فقال إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي لن يزال عليك من الله حافظ ولا يقربك شيطان حتى تصبح فقال النبي صلى الله عليه وسلم صدقك وهو كذوب ذاك الشيطان যে আয়াতুল কুরসির ব্যাপারে হজরত আবুর থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম একবার রমজানের জাকাত মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দিয়েছেন পারাদারি করতে বলে যে হঠাৎ করে রাত্রিবেলায় যে একজন আসলো এবং সে এই খাদ্যস্তূপ থেকে খাদ্য নেওয়া শুরু করলো আমি তাকে ধরলাম ধরে বললাম যে অবশ্যই আমি তোমাকে রসুলের কাছে নিয়ে যাব হাদিসটা একটু লম্বা আমরা সব বলবো না পরিশেষে লাস্টে গিয়ে তৃতীয় দিনের মাথায় যখন কঠিনভাবে তাকে ধরলো রসুলের কাছে ধরে নেওয়ার জন্য তখন সে বলল কি যে তোমাকে একটা ভালো কাজ আমি শিক্ষা দেই তুমি আমাকে ছেড়ে দাও তখন সেই যে ভালো কথা শিক্ষা দিলেন সেটা কি শয়তান বলল যে যখন তুমি তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি ফেরে পড়ে নেবে তাহলে তোমার কাছে আপনার শয়তান আসতে পারবে না এবং তুমি পুরো সকাল পর্যন্ত নিরাপত্তাধীন থাকবে শয়তান থেকে মুক্ত থাকবে তখন রসুল আকরম সাল্লামের কাছে ব্যাপারটা জানালে তিনি বলেন সদাকা কাহু কাদুব যে রাত্রিবেলায় তোমার সাথে সাক্ষাৎ করে বলেছে তার সন্তান সন্ততি ইত্যাদি আছে গরিব মানুষ তারপরে তোমাকে শিক্ষা দিল একটি কথা হ্যাঁ, বলে যে সে আসলে মিথ্যুক কিন্তু লাস্টে তোমাকে যে কথা শিক্ষা দিয়েছে সেটা সত্যই শিক্ষা দিয়েছে কিন্তু হ্যাঁ তুমি জেনে রাখো যে শয়তান এটি হ্যাঁ, এই হাদিসটা বুখারির মধ্যে এসেছে দুই হাজার তিনশো নম্বর হাদিস হ্যাঁ তাইলে এই দুইটা কাজ গেল তৃতীয় নম্বর যে দোয়াটা আমরা পড়ব সেটা হচ্ছে সুরে বাকরার শেষ দুইয়াদ আয়াত পড়ব যেমন আবু মাসুদ রাদি আল্লাহ থেকে মন্ডিত তিনি বলেন রসুল্লাহ আসলামে সাদ করেন যেমন করা আবিল আয়াতেই নেমিন আখরে সুরাতুল বাকরা ফি লাইলাতিন কাফাতা বলে যেই ব্যক্তি সুরে বাকরার শেষ দুই আয়াত পড়বে তার পুরো রাত্রির জন্য সেই দুইটা যথেষ্ট হয়ে যাবে হাদিসটি বোখারের মধ্যে এসেছে পাঁচ হাজার নয় মুসলিমের মধ্যে এসেছে আটশত আট নম্বর ওলামাই কেরাম এই কাফাতা শব্দে যে যথেষ্ট হওয়ার অর্থের মধ্যে দুটি মত উল্লেখ করেছেন একটা হচ্ছে সেই রাত্রিতে বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর আছে সেই রাত্রে যদি কেমন লাইন করতে না পারে তাইলে সেই ক্ষেত্রেও যথেষ্ট হয়ে যাবে দুটোই হইতে পারে অসুবিধা নেই এই গেল তিনটি দোয়া চতুর্থ নম্বর আছে যে সুরাই কাফেরুন পড়ে নেবে ঘুমের সময় যেটা নৌফল আসদাই বর্ণিত তিনি বলেন যে রসুল আকরমসাল্লাম আমাকে বললেন যে ইকরা কুলিয়া ইজুহাল কাফেরুন থুম্মানাম আলা খাতিমাতিহা ফা ইন্নাহা বারাআতু মিনাশ শিরক যে তুমি কুলিয়া ইহল কাফেরুন পড়বে তারপরে তুমি ঘুমাবে এটা পড়ে কারণ এটা শিরিক থেকে মুক্তির ঘোষণা আবু দাউদের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার পঞ্চান্ন এবং এবন হাজার আসলানি রহমতুল্লাহ তার কিতাব নাতাইজুল আফকার মধ্যে এটিকে হাসান বলেছেন খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একষট্টি আচ্ছা, পাঁচ নম্বর যে দোয়া সেটা হচ্ছে সুরা ইসরা পড়ে নেওয়া যেটা হজরত আয়সাদ থেকে বর্ণিত তিনি বলেন যে কান নবী সাল্লাহ আলী ইসলাম লাইনামানি ইসরাইল জুমার যে রসুল আকরম ইসলাম ঘুমাতেন না যতক্ষণ না রাত্রিবেলায় তিনি বনি ইসরাইল ও জুমার করে নিতেন হাদিসটা তিরমিজির মধ্যে এসেছে হাদিস নম্বর তিন হাজার দুই এবং এটাকে হাসান বলেছেন এবং হাজার তার কিতাবের মধ্যে এটিকে হাসান বলেছেন খণ্ড নম্বর তিন নম্বর পঁয়ষট্টি ছয় নম্বর আমরা সময় সেটা হচ্ছে সুরে জুমার সেটার দরিল ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে ওই একই হাদিসের মধ্যে দুইটা সুরের কথা বলে ইসরাইল এবং জুমার সাত নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমরা এই দোয়াটা পড়বো বিসমিকাল্লাহ যেটা হোজাইফ ইবনুল ইয়ামান তিনি বলেন যে কারণ নবী সাল্লাহ আলী ইসলাম ইদা আলাদা ইয়ানামা قال بسمك اللهم اموت واحيا যে রাসূল আকরাম সাল্লাল্লাহু যখন ঘুমাতে যেতেন হ্যাঁ তখন তিনি বলতেন বিসমিক আল্লাহুম্মা আমুত ওয়াহিয়া যে আল্লাহর নামে আমার মৃত্যু হবে আমার নতুন জীবন আসবে আমি জীবিত থাকবো আল্লাহর নামে সবকিছু আল্লাহর নামে যখন তিনি ঘুম থেকে উঠতেন ওই দেস্তাই খদামিন মানামিহি قال الحمد لله الذي احيانا بعد ما اماتنا واليه النشور এবং যখন ঘুম থেকে উঠবে তখন বলবে যে আলহামদুলিল্লাহ আহিয়ানা بعد ما اماتنا واليه النشور অর্থাৎ হচ্ছে সকল প্রশ্ন আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পর আবার হ্যাঁ, জীবন দিয়েছেন এবং তার কাছেই কি শেষ পর্যন্ত যেতে হবে তার কাছেই উঠতে হবে বুখারের হাদিস হাদিস নম্বর ছয় হাজার তিনশত চব্বিশ আট নম্বর যে দোয়াটা আমরা পড়বো ঘুমের সময় সেটা হচ্ছে আল্লাহ ইন্নি আসলাম তেরাফসি ইরেক ওয়াজ্জাহ ওয়াজি ইলাইক ওফওয়াত আমরি ইরেক والجأت والجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت هاي إيه حديثة براي من عازب الحديث جاء رسول أكرم صلى الله إذا أتيت مرجعك فتوضأ وضوءك للصلاة ثم اضطجع على شقك ليما ثم قل اللهم أسلمت وجهي إليك فوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت এটা বলার পর কি হবে যে ফাইন মুত্তামিল্লাইলাতিকা ফাআনতা আলাল ফিতরা রসুল বলেছেন হ্যাঁ, যে যখন তুমি তোমার শোয়ার শুতে আসবে তখন প্রথমে উজু করে নেবে যেরকম নামাজের উজু করো তারপরে তুমি ডান কাঁথে শুয়ে এই দোয়াটা পড়বে যেটা আমি বলছিলাম এতক্ষণে আল্লাহ আসলাম তু আছি ইলেইক ওফু আমরি ইলেইক তুদাহরি ইলেক رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت রসুল বলেছেন যদি তুমি সেই রাত্রে মারা যাও তাহলে তুমি ফিতরতের উপর হ্যাঁ মারা যাবে ফিতরতের মানে পুরা ইসলামের উপর মারা যাবে এবং রসুল বলেছেন ওই যে আলহুন্না আখর মাতাম বিহি এটাই হবে সর্বশেষ দোয়া এবং তিনি বলেছেন হ্যাঁ, সেই সাবি বলেন যে বারাইব আজব বলতেছেন যে আমি রসুল আকরম সাল্লামকে এটা আবার শুনালাম যখন এই জায়গায় পৌঁছলাম যে আল্লাহ আমন তু বিকিতা বেকেল্লাদি আনসালতা তা আমি বলেছিলাম ও রসুল বিকেল্লাদি আর সালতা এটা বলেছিলাম তখন রসুল বলছেন না তোমাকে এরকম বলিনি তুমি বলবেন তুমি বলবে ও নাবি ইকেল্লাদি আর সালতা যে রসুল আমাকে সঠিক করে দিলেন হ্যাঁ এই হাদিসটা আছে মধ্যে ছয় মুসলিমের মধ্যে দুই দশ নয় নম্বর আরেকটি দোয়া সেটা হচ্ছে আমরা বলবো শোয়ার সময় বিসমি রব্বি যে এটা এই দোয়াটা আবু থেকে এসেছে রসুল আকরম বলেন إذا أوى أحدكم إلى فراشه فلينفض فراشه بداخلة إزاره فإنه لا يدري ما خلفه عليه ثم يقول باسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين যে যখন তোমাদের কেউ বিছানায় আসবে তখন নিজের নিচের কাপড় দিয়ে মানে লুঙ্গি হ্যাঁ ইত্যাদি এটা দিয়ে বিছানাকে ঝেড়ে নিবে কারণ তুমি জানো না তুমি এখান থেকে সরে যাওয়ার পর এখানে কি এসেছে বা কি অবস্থান করেছিল হ্যাঁ, তারপরে এই দোয়া পড়বে বিসমিকা রব্বি ওদাতু জাম্বি ইন আমসাকতা ফারহামহা আরসালতাহা বিমা বিহি সালিহিন এটা বলবে হাদিসটা বুখারীর মধ্যে এসেছে 6320 নম্বর হাদিস মুসলিমের মধ্যে এসেছে 2714 10 নম্বর আরেকটি দোয়া সেটা হচ্ছে শোয়ার সময় আমরা তিরিশ তেত্রিশ বার সুহান্লাহ পড়ে নিব তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলে নিব যেটা হজরত আলিম নাবি আবি থেকে বর্ণিত যে ফাতিমা রদি আনহা রসুল আকরাম সাল্লাল্লাহু কাছে আসলেন একটা খাদেম চাওয়ার জন্য যেন ওনাকে খাদেমদের খেদমত করার জন্য তখন তিনি বলেন যে আল্লাহ উখবিরুকে মা হুয়া খাইরুল্লাহকে মিনহু تسبحين الله عند منامك ثلاث وثلاثين وتحمدين الله ثلاث وثلاثين وتكبرين الله أربع وثلاثين فما تركتها بعد قيل ولا ليلة صفين قال ولا ليلة صفين যে রসুল বলেছিলেন হজরত ফাতমাকে যে আমি কি তোমাকে এমন একটা পলিসি শিক্ষা দেব না যেটা এই খাদেমের চাইতে আরো লাভজনক হবে যে তুমি রাত্রে ঘুমের সময় তেত্রিশ বার সুমানুল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে তখন হজরত ফাতমা বলেন এটা আমি কখনো ছাড়িনি হ্যাঁ না হজরত আলী বলেন হজরত হ্যাঁ, আলী বলেন আমি কখনো ছাড়িনি হ্যাঁ, তো হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করা হয় এমনকি সিফিন যুদ্ধের রাত্রিতেও ছাড়েননি তখন বলছেন সিফিন যুদ্ধের রাত্রেও আমি ছাড়িনি এই হাদিসটা বুখারের মধ্যে এসেছে পাঁচ হাজার তিনশত বাষট্টি মুসলিমের হাদিস দুই হাজার সাতশত সাতাইশ এগারো নম্বর যে দোয়া পড়বো সেটা হচ্ছে আল্লাহ মকিনী আদা আবাকা গুমের সময় বলবো যেটা হজরত হাফসা থেকে রাদি থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম রসুল আসলাম খান ইদা আলাদা আইয়া কুদা ওয়াদা আইয়াদাবুল ইউমনা তাহতা খাদ্দিহি থুম্মা يقول اللهم قني عذابك يوم تبعث عبادك ثلاث مرار যে হজরত হাফসা বলেন রসুল আকরম সাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তার ডান হাতকে গালের নিচে রেখে বলতেন আল্লাহ মকিনী আদাবকে ইয়ৌমা তাবাথ ইবাদক হে আল্লাহ আপনি আপনার শাস্তি থেকে আমাকে রক্ষা করুন যেদিন আপনি মানুষদেরকে উঠাবেন কেমতের দিবসে এটা তিনি তিনবার বলতেন হ্যাঁ এটা আবু দাউদের মধ্যে এসেছে হাদিসটা হাদিস নম্বর পাঁচ হাজার পঁয়তাল্লিশ এবং এটা কেবল হাজার রাহিমহুল্লাহ তার ফাথুল বাড়ি কিতাবের মধ্যে বিশুদ্ধ বলেছেন খন্ড নম্বর এগারো পৃষ্ঠ নম্বর একশো উনিশ বারো নম্বর যে দোয়া পড়বো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আত্মামানা ও সাকাহানা ও কাফানা ও আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালা মুওয়িয়া যেটা হানাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আওয়া ইলা ফিরাশি قال الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا فكم ممن لا كافي له ولا مويه যে তিনি বলেন হজরত আনাজ বলেন রসুল আকরমসাল্লাম যখন নিজের বিছানায় যেতেন ঘুমানোর জন্য তখন এই দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ যে সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে খাইয়েছেন পান করিয়েছেন এবং আমাদের জন্য যথেষ্ট হয়েছেন এবং তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন কারণ এমন অনেক লোক পাওয়া যায় যার কোনো মানে যথেষ্ট করার কেউ নেই এবং তাকে আশ্রয় দেওয়ার কেউ থাকে না হাদিসটা মুসলিমের হাদিস নম্বর দুই হাজার সাতশত পনেরো তেরো নম্বর যে দোয়া আমরা পড়বো সেটা হচ্ছে আল্লাহ খালাক্তা নফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা إن أحييتها فاحفظها وإن أمتها فاغفر لها اللهم إني أسألك العافية যেটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে তিনি একদা একজন ব্যক্তিকে আদেশ করেছেন যে যখন সে ঘুমাতে যায় যেন এই দোয়াটা পড়ে সেটা হচ্ছে কি আল্লাহম্মা হ্যাঁ, যে এই দোয়া হে আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আপনি তো আমার মৃত্যু দিবেন এবং আপনার জন্য আমার মৃত্যু এবং জীবন আপনি যদি আমাকে জীবিত রাখেন তাহলে হেফাজত করেন আর যদি আমাকে মৃত্যু দেন তাহলে ক্ষমা করে দেন হে আল্লাহ আমি আপনার কাছে নিরাপত্তা চাচ্ছি তখন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 আপনি আমাদের প্রভু এবং আপনি সকল কিছুর প্রতিপালক আপনি তো এই যে যত দানা জাতি আছে সব কিছুর হ্যাঁ, আপনি সকাল থেকে সেগুলো থেকে উদ্ভিদ জন্মান এবং আপনি তো তাওরাত ইঞ্জিল কোরআন নাজিল করেছেন আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি প্রত্যেক জিনিসের অনিষ্ট থেকে হ্যাঁ এবং যেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করছেন হে আল্লাহ আপনি তোই হ্যাঁ, প্রথম যার আগে কেউ ছিল না এবং আপনি তো শেষ আপনার পরে কেউ থাকবে না আপনি তো উপরে আপনার উপরে আর কেউ নেই এবং আপনি হচ্ছেন নিচে আপনার নিচে আর কেউ নেই আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন এবং আমাকে হ্যাঁ দারিদ্র থেকে মুক্ত করুন হ্যাঁ এবং এটা হজরত আবু সাল সোহেল তিনি আবু সালে থেকে বর্ণনা করেছেন যে আবু সালে এটা আবু হরান থেকে বর্ণনা করেছেন যেটা মুসলিম শরীফ হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশত তেরো পনেরো নম্বর যে দোয়াটা আমরা পড়ব সেটা হচ্ছে আল্লাহ আউদ বিবাজিকেল করিম ও কিলিমাত ও কিলিমাত من شر ما أنت آخذ بناصيته اللهم أنت تكشف المغرم والمأثم اللهم لا يهزم جندك ولا يخلف وعدك ولا ينفع ذا الجد منك الجد سبحانك وبحمدك যেটা আলী রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরম সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে আন্নাহু খান ইয়াকুল عند مضجعه যে রসুল আকরম ঘুমানোর সময় বলতেন আল্লাহ ইনি আউদ বিওয়াজিকাল করিম ও খেলিমা এই দোয়াটা তিনি পড়তেন যেটা আবু হাদিস হাদিস নম্বর 5052 যেটাকে নবী রাহমাতুল্লাহ তাআলা আসকার মধ্যে বিশুদ্ধ বলেছেন পৃষ্ঠা নম্বর 111 ইবনে হাজার তার নাতাইজুল আফকার মধ্যে বিশুদ্ধ বলেছেন পৃষ্ঠা নম্বর 2 এবং হ্যাঁ খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশত চুরাশি ষোলো নম্বর আরেকটি দোয়া পড়ে আমরা শেষ করব যে ষোলো নম্বর দোয়া হচ্ছে সময় সময় যে আমরা বলবো বিসমিল্লাহি ওদাতুজম্বি আল্লাহুম্মা করিলি দাম্বি ওয়া আফসি শাইতানি ওয়া ফুক্কা ওয়া জাআলনি ফিন নাদিয়িল আ'লা হ্যাঁ, এটা আমরা বলবো হ্যাঁ, যেটা হজরত আবুল আসহর আল আলমারি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহ বর্ণিত যে রসুল আকরমসাল্লাম যখন তিনি বিছানায় যেতেন রাত্রিবেলায় তখন বলতেন বিসমিল্লাহি ওদাতুজম্বি আল্লাহ মফরলি দম্বি ও আখসি শেতানি ও ফুকরিহানি ও জালনি ফিন্নদিয়াল আলা হুম এটা বলতেন যেটা আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে হাদিস নম্বর পাঁচ হাজার চুয়ান্ন যেটাকে নবী ইমাম নবী আসকারের মধ্যে বিশুদ্ধ বলেছেন না হাসান বলেছেন যে পৃষ্ঠা নম্বর একশত পঁচিশ এবং হাফজ হাজার তার নাতাইজুল আফকারের মধ্যে উল্লেখ করেছেন পৃষ্ঠা নম্বর ষাট খণ্ড নম্বর তিন তিন খণ্ডের ষাট নম্বর এই যে আমরা মোট ঘুমের সময়কার ষোলোটা দোয়া পড়লাম যথাসাধ্য সবগুলো শেখার চেষ্টা করব আর যদি তা সম্ভব না হয় যথাসাধ্য যেগুলো একটু ছোট আকারে সেগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়ে অর্থ জেনে সেগুলো বুঝে শুনে পড়ার চেষ্টা করব আল্লাহ জানু আমাদের প্রত্যেক রাতকে নিরাপদ করুন এবং আমাদেরকে জান্নাতবাসী করুন সেটাই কামনা করে এখানে শেষ করছি ওসল্লাহ আলা নবীন আহমদ আলী ওসালাম